بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে القارعة মহাপ্রলয় ما القارعة মহাপ্রলয় কি وما أدراك ما القارعة মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো يوم يكون الناس كالفراش المبثوث সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো وتكون الجبال كالعهن المنفوش এবং পর্বতসমূহ হইবে ধুনিত রঙিন পশমের মতো فأما من ثقلت موازينه তখন যাহার পাল্লা ভারী হইবে সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন কিন্তু যাহার পাল্লা হালকা হইবে তাহার স্থান হইবে হাবিয়া তুমি কি জানো উহা কি نار حامية وأتي التبت أغني